তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি মৃত্যুকে নিয়েছ আপন করি চাউনি বেঁচে থাকা তুমি চাওনি বিত্ত সুখের আবেশ তুচ্ছ করেছ টাকা তুমি মৃত্যুকে নিয়েছ আপন করি চাউনি বেঁচে থাকা তুমি চাউনি বিত্ত সুখের আবেশ তুচ্ছ করেছ টাকা তুমি শপথ নিয়েছ মার্কিনীদের বিষদাদ ভাঙিবার তুমি শপথ নিয়েছ মার্কিনীদের বিষদাদ ভাঙিবার তুমি মদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি বুমার বৃষ্টি উপেক্ষা করে ছাড়িয়াছ হুঙ্কার সেই হুঙ্কারেতে বিশ্ব আজি কাঁপছে থর থর তুমি বুমার বৃষ্টি উপেক্ষা করে ছাড়িয়াছ হুঙ্কার সেই হুঙ্কারেতে বিশ্ব আজি কাঁপছে থর থর যদি চলে যায় জীবন তবু তুমি নাও থামিবার যদি চলে যায় জীবন তবু তুমি নাও থামিবার তুমি মোদের অহংকার তুমি মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি বজ্রকণ্ঠ সারা দুনিয়ার আতঙ্ক জালিমের তুমি ভূমিকম্প মৃত্যু সম আজরাইল বুশের তুমি বজ্রকণ্ঠ সারা দুনিয়ার আতঙ্ক জালিমের তুমি ভূমিকম্প মৃত্যু সম আজরাইল বুশের তুমি নও বেলাল ঘুমিয়ে থাকা মুসলিম জাগাবার তুমি নও বেলাল ঘুমিয়ে থাকা মুসলিম জাগাবার তুমি মোদের অহংকার তুমি মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি বীর খালিদের প্রতিচ্ছবি বিশ্বজয়ী বীর তুমি ছেড়ে তো জন্মভূমি নত করণী শির তুমি বীর খালিদের প্রতিচ্ছবি বিশ্বজয়ী বীর তুমি ছেড়ে তসিয়া জন্মভূমি নত করি শির তোমার হাতে বায়াত হতে সকলেই বেকারার তোমার হাতে বায়াত হতে সকলেই বেকারার তুমি মদের অহংকার তুমি মদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি রাত্রিবেলা সাথী করেছ অশ্রু যায় নামাজ তুমি সকাল হলে বিজয়ী বেশে সাজ যোদ্ধার সাজ তুমি রাত্রিবেলা সাথী করেছ অশ্রু যায় নামাজ তুমি সকাল হলে বিজয়ী বেশে সাজ যোদ্ধার সাজ তুমি কাল বৈশাখী লাগি বিশ্বের ইহুদি নাসারার তুমি কাল বৈশাখী লাগি বিশ্বের ইহুদি নাসারার তুমি মোদের অহংকার তুমি মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার মোদের অহংকার উসামা তুমি দুর্জয় বীর মোদের অহংকার আমার অহংকার